আমাদের কানা জানা দেখে যায় দেখে যায় দেখে যা আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফটা ভেঙে দিল জীবনের শতভু সত্যের সংগ্রামে ফটা ভেঙে দিল জীবনের শত সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যা আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যা আমাদের কেন যেন ডেকে যা আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যা আমাদের কেন যেন ডেকে যা সেই রাত বাতাসে সারাদিন শত তারা কাছে সেই রাত বাতাসে সারাদিন শত তারা কাছে নদীর কলতান হৃদয় মধুবনে নদীর কারতার হৃদয় মধুবনে সেই ডাক নারদে দেয় চেতনা আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই রাজি নবী কোরআনে মৃত্যুর ঘন্টায় জানিনে সেই রাজি নবী কোরআনে মৃত্যুর ঘন্টায় জানিনে দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজলুম দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজলুম নিজের দিশা তারা পেতে চায় আমাদের কেন যেন রেখে যায় রেখে যায় রেখে যায় আমাদের কেন যেন রেখে যায় আমাদের কেন যেন রেখে যায় রেখে যায় রেখে যায় আমাদের কেন যেন রেখে যায় সেই রাত মহারাজ শুধু বারবার সেই ডাক তার পথে শুধু বারবার হতে হবে নির্ভীক সত্যের সৈনিক হতে হবে নির্ভীক সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডাকে আমাদের কেন যেন রেখে যায় রেখে যায় রেখে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন রেখে যায় রেখে যায় রেখে যায় আমাদের কেন যেন রেখে যায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনে শত ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনে শত ভুল সুগন্ধ ছড়িয়ে বিদায় হরিয়ে সুগন্ধ ছড়িয়ে বিদায় হরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটা ভেঙে দিল জীবনের শতভূ সত্যের সংগ্রামে ফোটা ফুল জীবনে সুগন্ধ ছড়িয়ে হৃদয় গড়িয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় গড়িয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায়